السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين আম্মাবাদ প্রিয় দর্শক মাহে রমাদানের নানা সওগাত নিয়ে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনার সকলে ভালো আছেন রমাদান তো অনেক সওগাত নিয়ে আমাদের কাছে এসেছে রমাদানের শ্রেষ্ঠ সওগাতের মধ্যে উপহারের মধ্যে রয়েছে তাকোয়া রয়েছে ইমান রয়েছে সিয়াম রয়েছে তিলাওয়া অনেক বড় বড় আমল অনেক স্কোপ সবচেয়ে বড় আরেকটি নিয়ামত রয়েছে লাইলাতুল কাদর আজকে আমরা ইমান নিয়ে কথা বলবো কিভাবে ইমানের এই উপহারটিকে আমরা আরও কাজে লাগিয়ে আরও ভালো মমিন হতে পারি এবং ইমানের লেভেলটাকে বাড়াতে পারি সে বিষয়টা আমরা আজকে আলোচনা করব এবং কিভাবে সিয়ামের বিভিন্ন আমল আমাদের ইমানকে বাড়িয়ে দেয় সে বিষয়টা আমরা আলোচনা করব ইনশাল্লাহ দর্শক আমাদের প্রিয় নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কয়েকটি হাদিস বর্ণনা করেছেন আবু হরাদি আল্লাহ তালাহু সেই ভাগ্যবান সাহাবি রাজি আল্লাহ আনহু যিনি নবী সাল্লাহ সাল্লাম থেকে হাদিসগুলো বর্ণনা করেছেন সবগুলোতে ইমানের কথা আছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন বুখারি মুসলিমের হাদিস তিনটি হাদিস আমি বলবে তিনটি বুখারি মুসলিমের হাদিস বলেছেন মনসামা রমাদানা ইমান ওয়াহতিসাবেন অগফের আলহমা তাকদ্দামিন দাম্বি যে ব্যক্তি ইমানের সাথে এবং সওয়াবের আশায় রমাদানের সিয়াম পালন করে আল্লাহ তালা তার সকল পাপ ক্ষমা করে দেন এটি একটি হাদিস আবু হরাহ আরেকটি হাদিস প্রিয় নবী সাল্লাহ আলহি কাছ থেকে বর্ণনা করেছেন যেখানে বলা হয়েছে মান কমা রমাদানা ইমান ওয়াহতিসাবান যে ব্যক্তি ইমানের সাথে এবং সাহবের আশায় রমাদান মাসের উল্লাইল তথা রাতের সালাত আদায় করে আল্লাহ তালা তার সকল পাপকে ক্ষমা করে দেন আবু হরাদি আল্লাহ আনহু আরেকটি হাদিসে রসুল্লাহ সাল্লা সাল্লাম থেকে বর্ণনা করছেন তিনি বলছেন অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন মান কাম আলাইলাতাল কাদরে ইমান ওয়াহতিসাবান গফির আলাহু মা যে ব্যক্তি লাইলাতুল কাদরের রজনীতে ইমানের সাথে এবং সওয়াবের আশায় কিয়াম করে অর্থাৎ সালাত আদায় করে আল্লাহ তালা তার সকল পাপকে ক্ষমা করে দেন তার সকল পাপ ক্ষমা করে দেয়া হয় এই তিনটা হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ যার মধ্যে ইমানের কথা বলা হয়েছে তার মানে হচ্ছে এখানে বলা হচ্ছে যে ব্যক্তি সিয়াম সাধনা করে অথবা রমাদানের কিয়াম তথা কিয়ামুল্লাইল রাতের সালাত আদায় করে এবং লাইলাতুল কাদর যেটি পৃথিবীর শ্রেষ্ঠ রাজনী যেটি সম্পর্কে বলা হয়েছে লাইলাতুল কাদার খারু মিনাল ফিসাহার হাজার মাসের চাইতে উত্তম অনেকে মনে করে থাকেন যে এর রাতটা হাজার মাসের সমান না আসলে কোরআন বলছে হাজার মাসের চাইতে উত্তম যাই হোক সেই রজনীতেও যে ব্যক্তি কেয়াম করে অর্থাৎ রাতের সালাত আদায় করে ইমানের সাথে এই যে প্রত্যেকটা আদেশ আমরা দেখছি ইমানের সাথে ইমানের সাথে কথাটা এখানে আল্লাহ তালা ইমানের বিষয়টাকে শর্ত করেছেন সব জায়গায় আমরা জানি রাসুল সাল্লাহ সাল্লাম এই শব্দটিকে প্রত্যেকটা আমলের সাথে যোগ করে দিয়ে এটাই বোঝাতে চাচ্ছেন যে এই আমলগুলো যত বড় মর্যাদা সম্পন্ন এবং গুরুত্বপূর্ণ হোক না কেন এগুলো যদি ইমানের সাথে না হয় তাহলে এগুলো অর্থহীন সিয়াম এর সাথে ইমান থাকতে হবে ইমান ইমানটা কি সেটা আমাদের অবশ্য বুঝতে হবে একটু শব্দটা আমাদের খুবই পরিচিত আমরা সবাই জানি কিন্তু ইমানের মূল ডেফিনেশনের ক্ষেত্রে গিয়ে আমাদের অনেকেরই হয়তো সমস্যা হয় আমরা এই শব্দটার ব্যাপ্তিটা বুঝি না ব্যাপ্তি এটা কতটা এর এক্সটেন্ডেড মিনিং কতটা বড় কত জিনিসকে ইমান ইনক্লুড করে সে বিষয়গুলো অনেকের হয়তো ধারণা নেই অনেকে মনে করেন যে আমি আল্লাহতে বিশ্বাস করলাম আল্লাহর অস্তিত্বে আর নবী সাল্লাহ সাল্লাম যে আল্লাহ রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শেষ নবী ব্যাস আমার ইমান হয়ে গেল কিন্তু আসলে এটা ইমানের পরিপূর্ণ সংজ্ঞা নয় এটা ইমানের কিছু অংশ বলা হলো ইমানের ছয়টা রকম রয়েছে যেটা হচ্ছে আল্লাহর প্রতি ইমান তার মালাইকা বা ফেরেস্তাদের প্রতি ইমান তার অবতারিত গ্রন্থগুলোর প্রতি ইমান নবিরাসুলদের প্রতি ইমান এবং শেষ দিবসের প্রতি ক্যামতের প্রতি ইমান আখিরাতের প্রতি ইমান আর সর্বশেষ হচ্ছে তাকদিরের প্রতি ইমান এই ছয়টা বিষয় হচ্ছে ইমানের মেইন ছয়টা স্তম্ভ এগুলোকে ঘিরে আল কোরআনের মধ্যে এবং আসুন্না তথা হাদিসের মধ্যে অনেক বিষয় বিবৃত হয়েছে সেসব কিছুর প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করে সেগুলোর আলোকে একজন ব্যক্তি তার চিন্তা চেতনা তার দৈনন্দিন কাজ চাই সেটা এবাদতের হোক অথবা তার ইবাদতের বাইরে মামলাতের অথবা ব্যবসা বাণিজ্য ইন্টারাকশন আর অন্য যা কিছু সে পৃথিবীর মানুষের সাথে বা অন্য জীবের সাথে বা পরিবেশের সাথে যা কিছু করে থাকে এই সব কিছু যদি সেই ইনস্ট্রাকশনের আলোকে হয় তাহলে এটা এটা হচ্ছে ইমান পরিপূর্ণ ইমান একজন লোক বিশ্বাস করলো একটা করলো আরেকটা তাহলে এখানে বোঝা গেল যে ইমানের গড় মিল আছে সে কথাটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে আজকের মুসলিম সমাজ যারা আমরা নিজেদেরকে মমেন হিসাবে ইমানদার হিসাবে দাবি করছি তাদের কথা এবং কাজের মধ্যে কি মিল আছে মিল যদি না থাকে তাহলে কোনটাকে সত্য আমরা ধরে নেব তিনি যে খারাপ কাজটা করছেন যে দুর্নীতিটা করছেন যে অন্যায়টা করছেন যে গিবটটা করছেন যে মিথ্যা মিথ্যার আশ্রয় তিনি নিচ্ছেন অথবা মিথ্যা কথাটা মিথ্যা কাজটা তিনি করছেন মিথ্যা কথাটা বলছেন আমরা কি ধরে নেব ওটাই তার সত্য দিক নাকি তিনি আবার মনে মনে বিশ্বাস করেন যে আমি কোরআনের পক্ষে আমি আল্লাহর পক্ষে আমি রাসুলের পক্ষে কোনটাকে আমরা ধরে নেব বরং আমরা দেখব কম্পেয়ার করব তিনি যদি ইমানের সিনসিয়ার হন তাহলে তো তিনি অন্যায়ের উপরে মিথ্যার উপর বেশিক্ষণ থাকবেন না তার পক্ষ থেকে কোনো অন্যায় ভুল ত্রুটি পাপ হয়ে গেলে সাথে সাথে তবা করে তিনি আবার ইমানে ফিরে যাবেন যদি এই কাণ্ডটি না ঘটে তাহলে কিন্তু তিনি ইমানদার নন আমরা বুঝে নেব ইমানটা হচ্ছে তার মেয়েকি বানানো জিনিস জাল তার প্রকৃত রূপ হচ্ছে দুর্নীতি অন্যায় এবং ভুল হারাম রামাদান আমাদেরকে ইমানের লেসন শেখায় এজন্যেই রামাদান একজন একজন রোজাদার যখন সিয়াম পালন করে তিনি ইমানের সাথে পালন করেন কারণ ইমানের সাথে পালন না করলে তার সিয়ামের কোনো অর্থ নেই আর আসলে এটা অনেকটা বাধ্যতামূলকও বটে ব্যাপারটা যে খুব ইন্টালেকচুয়াল সিদ্ধান্ত নিয়ে কেউ ইমানকে ঠিক রেখে তারপর সিয়াম পালন করেন এমন নয় বরং যার ইমান নেই তার পক্ষে সিয়াম পালন করা সম্ভব নয় তিনি তো বিশ্বাসই করেন না তিনি তো কোরআনের আয়াতগুলোকে বিশ্বাস করেন না আল্লাহকে বিশ্বাস করেন না অনেক কিছুকে বিশ্বাস করেন না তাহলে তিনি কেন সিয়াম পালন করবেন আজকে আমাদের মুসলিম সমাজে এরকম অনেক লোককে আমরা দেখি একই অবস্থা যার ইমানই নেই বিশ্বাসই নেই তিনি রাত জেগে লং টাইম ধরে তারাভি তাহাজ কেন পড়বেন কেন কেমন লাইল করবেন আবার শেষ দশ দিনে লাইলাতুল কদরকে পাওয়ার আশা যে ইন্টেন্সিভ এবাদতের যে কোর্সটা রয়েছে দশটা রাত জেগে তিনি ইবাদত করবেন লাইলাতুল কাদেরকে পাওয়ার আশায় একটা একটা মারাত্মক পণ একটা বড় কমিটমেন্ট এবং একটা অনেক কষ্ট স্বীকার করা এটা ওই ব্যক্তি করতে পারেন যার ইমান আছে অন্যথায় আমরা দেখি আমাদের অনেক ভাই বোনেরা লোকজন তারা ঈদের জন্য সিয়াম পালন করুক আর না করুক লাইলাতুল কাদার পাক আর না পাক মানে আরো অন্যান্য যে ইবাদতগুলো আছে সেগুলো করুক আর না করুক কিন্তু তারা ঈদের বাজার কিন্তু মিস করে না তো সেসব কিছু বাদ দিয়ে ইমান না থাকলে লাইলাতুল কাদার পাওয়ার আশায় শেষ দশ দিন ইবাদত করা যায় না সুতরাং সিয়াম আমাদেরকে ইমান শেখায় আমাদের ইমানকে বৃদ্ধি করে এবং এই বৃদ্ধি করার আরেকটা চমৎকার আয়োজন কিন্তু আছে সেটা আল্লাহ তালাই বলে দিয়েছেন এই আয়োজনটা আল্লাহ করেছেন শাহরু রমাদান আল্লাদি উনজিলা ফিহিল কোরআন রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে এই আয়োজনটা আল্লাহর এটা আল্লাহ নির্ধারণ করেছেন কারণ এই কোরআনের মধ্যে ইমানের লেসান আছে অতএব আমরা লক্ষ্য করি যে এই এই মাসটাকে আল্লাহ কোরআনের মাস শুধু নাজিলের মাসে নির্ধারণ করেনি কোরআন চর্চার মাস হিসাবেও নির্ধারণ করেছেন যে কারণে আমরা দেখি যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে প্রতি রাতে জিব্রিল আলহাম আসতেন সাইউদার ইসহুল কোরআন এবং দুজনে মিলে তারা কোরআন এর পাঠ করতেন একজন আরেকজনকে শোনাতেন আর আরেকটা হাদিসে বুখারের হাদিস আমরা আরেকটা হাদিসের মধ্যে দেখি যে রাসুল সাল্লাহ সাল্লামের দানশীলতাকে সেখানে তুলে ধরা হয়েছে বলা হয়েছে কেন রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আজওয়াদ নাসিবিল খৈর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ছিলেন সবচেয়ে দানশীল ব্যক্তি وكان أجود ما يكون حين يلقاه جبريل জিবরুল ইসলাম যখন তার সাথে সাক্ষাৎ করতেন তখন তিনি আরো বেশি দানশীল হয়ে যেতেন ফেলা রসুল উল্লাহ হাদিসের শেষে এসেছে ফেলা রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হিনা ইয়ালকাহু জিব্রিল আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যখন জিব্রিলের সাথে সাক্ষাৎ করতেন তখন তিনি প্রচন্ড বেগবান ঝড়ো হাওয়ার চাইতে আরো বেগবান হয়ে যেতেন তিনি দানশীলতায় আল্লাহ একবার কেন আমরা আগের হাদিসটিতে জেনেছি যে জিব্রুল ইসলাম এসে তার সাথে কোরআনের পঠন পাঠন পড়তেন ফলে কোরআনের এই এই পাঠের মধ্যে একটা বড় ধরনের প্রভাব তৈরি হতো কোরআন মানুষের অন্তরে বড় ধরনের একটা পজিটিভ ইতিবাচক প্রভাব তৈরি করে মানুষকে ভালো মানুষে রূপান্তরিত করে মানুষকে সুন্দর করে তোলে মানুষকে পরিশীলিত পরিশুদ্ধ পবিত্র করে তোলে এটা কোরআনের চিরন্তন মর্যাদা আজও কোরআন তার এই মর্যাদার চিহ্ন রেখে যাচ্ছে এই কোরআন পড়েই তো আজও আমরা দেখতে পাচ্ছি ইউরোপ আমেরিকার জাপানের বিভিন্ন এশিয়ার বিভিন্ন দেশের মানুষ আজও কিন্তু ইসলামের সুশীতল ছায়াতলে তারা চলে আসছে এটা কোরআনের প্রভাব রাসুল সাল্লাহ সাল্লামও স্বয়ং কোরআন দ্বারা প্রভাবিত হতেন কোরআনের মধ্যে এনফাক ফিসাবিল্লার কথা বলা হয়েছে আল্লাহর পথে ব্যয় ভালো কাজে ব্যয় দান খয়রাত সাদাকার কথা বলা হয়েছে জাকাত দেওয়ার কথা বলা হয়েছে ফলে কোরআনের এই সবগুলো আয়াত যখন একজন মোমেন এই মাসের মধ্যে পাঠ করে তখন তার মধ্যে দান করার একটা প্রবল অনুপ্রেরণা তৈরি হয় কারণ সে পড়ে খুদমেন আলিহিম সদাকাতন তোতা হেরুহম জাকিহিম বিহা তাদের সম্পত্তি থেকে তুমি সাদাকা গ্রহণ করো যা তাদেরকে পবিত্র করবে এবং তাদেরকে পরিশুদ্ধ করবে তাদের সম্পদ আরো বাড়িয়ে দিবে ওফি আমুয়ালিহিম হাকুল্লিসা ইল মাহরুম একজন ধনী ব্যক্তি যখন পড়ে যে আর ধনীদের সম্পত্তির মধ্যে রয়েছে যারা মাহরুম যারা বঞ্চিত তাদের হক তখন সে উদ্বুদ্ধ হয় আরে আমার সম্পত্তির মধ্যে তো গরিব ভাই বোনদের হক রয়েছে অতএব আমি তাদের হক কেন বুঝিয়ে দিচ্ছি না it is a good reminder কোরআনের তেলাওয়াতটা আমাদের জন্য খুব ভালো একটা স্মরণিকা হয় একটা রিমাইন্ডার হয় এভাবে কোরআনের বিভিন্ন আয়তের মধ্যে আমরা দেখি যেমন المؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে মোমেন নর নারীরা পরস্পর তারা একে অপরের বন্ধু তারা ভালো কাজের আদেশ দেয় অসৎ কাজ থেকে নিষেধ করে তারা সালাদ কায়েম করে এবং তারা জাকাত দেয় তারা যখন সুরাত তবার আয়াতটা পড়ে যেখানে আল্লাহ তালা বলছেন আলিম যারা স্বর্ণরূপা এগুলোকে সঞ্চিত করে এবং তার থেকে আল্লাহ রাস্তা কিছুই ব্যয় করে না তাদেরকে মর্মন্তুদ আজাবের শাস্তি দাও ইয়াহমা আলাইহা ফিনারি জাহান্নামা ফতুকুয়া বিহা জিবাহুহম জুনুবহুম হ্যাঁ দামা কানাজ তুমলে আনফুসিকুম ফাদুকুমা কুন্তুম টেকনিজুন যখন এই সম্পত্তিগুলোকে জাহান্নামের আগুনের মধ্যে উত্তপ্ত করা হবে এবং তা দিয়ে তাদের কপালে তাদের পার্শ্ব দেশে তাদের পিঠে ছাকা দেওয়া হবে আর বলা হবে এ হচ্ছে সেই সম্পদ যা তোমরা নিজেদের জন্য নিজেদের কল্যাণের জন্য সঞ্চিত করে রেখেছিলে এখন তোমরা আস্বাদন করো যা তোমরা সঞ্চিত করে রেখেছিলে তখন সে ভয় পেয়ে যায় সে ভাবে একে করলাম আমি আমি আমার সম্পদগুলোকে আঁকড়ে ধরে থাকলাম অথচ এই সম্পদ তো আমার একার নয় সম্পত্তির মধ্যে গরিবদের হক রয়েছে এভাবে তার কোরআন তেলাওতের মধ্য দিয়ে তার ইমানটা বেড়ে যায় এভাবে যেহেতু রামাদানটা হচ্ছে কোরআনের মাস এই কোরআন তেলাওতের সাথে সাথে ইমানটা বাড়তে থাকে কোরআন তেলাওতের সাথে সাথে যে ইমানটা বাড়তে থাকে সেটা কিন্তু আরেকটা আয়তে বলা হয়েছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ইমানা যখন তাদের কাছে কোরআনের এই আয়াতগুলো তেলাওয়াত করা হয় তাদের ইমান বেড়ে যায় আল্লাহ একবার আমার প্রিয় দর্শক ভাই বোনেরা কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করুন এই উদ্দেশ্যে যে কোরআনকে আপনি বুঝবেন বুঝে তেলাওয়াত করুন কোরআন বোঝার জন্য নাজিল হয়েছে তাহলে কোরআনের তেলাওয়াতটা আমাদের কাছে ভালো লাগতে পারে কিন্তু আমাদের ভেতরটা শুদ্ধ হবে যখন অর্থটা আমরা বুঝব তা না হলে ভেতরটা কখনোই আমাদের ওইভাবে প্রকম্পিত হবে না যেভাবে বুঝলে আমাদের হৃদয়ের মধ্যে একটা নাড়া পড়বে একটা একটা আত্মসমালোচনা জেগে উঠবে আত্মপলব্ধি ঘটবে আল্লাহ তালা তো সে কথাই বলছেন তারা কেন কোরআন নিয়ে চিন্তা ভাবনা করছে না নাকি তাদের হৃদয়টা লকড তালাবদ্ধ হয়ে গেছে এই প্রশ্ন আপনাদের আমাদের সবার প্রতি আমরা কেন ফ্রিকুয়েন্টলি কোরআন তালাওয়াত করছি না প্রিয় দর্শক ভাই বোনেরা রোজাদার ভাই বোনেরা এই রমাদান এই তেলাওয়াতের সওগাত উপহার নিয়ে এসছে স্কোপ নিয়ে এসছে আসুন আমরা বেশি বেশি তেলাওয়াত করি বুঝি বুঝে পড়ি কেউ যদি তিনটা খতমের চিন্তা করেন তাহলে তিনি একটা খতম দিয়ে কোরআন ভালো করে বোঝার চেষ্টা করুন তাহলে ইমানটা কিন্তু বাড়বে কারণ আপনি দেখবেন যে কোরআনের মধ্যে যে ইমপ্রেসিভ আয়াতগুলো আছে এগুলোই মরে এগুলো আমাদের হৃদয়ের মধ্যে যত পাপ চিন্তা আছে যত ভুল চিন্তা আছে যত নাস্তিকতা আছে যত অপসংস্কৃতি আছে যত কুফুরি আছে শির্ক আছে বেদাতা আছে এগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেবে আল্লাহ আকবর আল কোরআন আল কোরআন দিয়েই আল্লাহ তালা জাহিলিয়াতের অন্ধকারকে দূর করেছেন আল কোরআন দিয়েই আল্লাহ তালা পৃথিবী থেকে সেরে কুফর নাস্তিকতা সহ আরও যা কিছু আছে সেই জাহিলি সমাজ থেকে দূর করে দিয়েছেন আজও আল কোরআন থেকে অনুপ্রাণিত হয়ে মানুষ এ সকল ভুল বিভ্রান্তি ও পাপ থেকে নিজেদেরকে মুক্ত রাখতে সক্ষম রমাদান সে সুযোগটা নিয়ে এসছে কারণ এটা কোরআনের মাস আমাদের ইমান বৃদ্ধির আরেকটা ফর্মুলা আমরা জানি যে প্রত্যেক আমাল সালাহ ইমানকে বৃদ্ধি করে প্রত্যেক আমল সালেহ অর্থাৎ ভালো কাজ ইমানকে বৃদ্ধি করে আর রামাদান হচ্ছে আমল সালেহের মাস অতএব আসুন আমরা বেশি বেশি আমল সালেহ করি তাহলে আমাদের ইমানটা বাড়বে এটা কিন্তু কমন ফর্মুলা একটা কমন কায়দা আমরা বলতে পারি এই কায়দার আরেকটা পার্ট আছে সেটা হলো প্রত্যেক হারাম বর্জন ইমানকে বৃদ্ধি করে যত হারামের মধ্যে যদি কেউ সম্পৃক্ত থাকেন তিনি যত বর্জন করবেন তার ইমান বাড়বে ততটা তিনি কলুষ থেকে মুক্ত হবেন কারণ প্রত্যেকটা পাপ প্রত্যেকটা অন্যায় আমাদের হার্টের মধ্যে একটা একটা করে কালো বিন্দু তৈরি করে যেটা সহি হাদিসের মধ্যে এসেছে এভাবে যত বেশি পাপ হবে একটা সময় আসবে এই পাপি ব্যক্তি শুধু পাপই করে যাচ্ছে তার কোনো আমাদের সালেহ নেই তখন তার পুরো হৃদয়টা অন্ধকারচ্ছন্ন হবে সেই হৃদয়ের মধ্যে মহর পড়ে যাবে তখন সে আর কোনো ভালো কাজ করার সামর্থ্য রাখবে না সে ব্লগের মধ্যে খারাপ কথা লিখবে সে মানুষের সাথে খারাপ আচরণ করবে সে পত্রিকায় লিখবে সে বইতে আচরণে কথায় বার্তায় সবকিছুতে সে খারাপ হয়ে যাবে আমালও সালে আল্লাহ তাকে আর করাবেন না তাকে দিয়ে করাবেন না কিন্তু আমার প্রিয় ভাইয়েরা প্রিয় দর্শক ভাই বোনেরা সিয়াম আমাদের কাছে এতগুলো উপহার নিয়ে এসছে আসুন আমরা তা থেকে গ্রহণ করি তাহলে আমাদের ইমান বাড়বে সিয়ামের স্কোপগুলো যিনি গ্রহণ করবেন তার ইমান বাড়বে আমি আশা করি আমরা কেউ এতটা বোকা নই যে এত চমৎকার সুযোগ আমরা হাতছাড়া করব আসুন আমরা সিয়াম সুন্দরভাবে চর্চা করি সিয়ামকে সঠিকভাবে পালন করি সিয়ামের আদব রক্ষা করি এবং হাদিসে যেভাবে রামাদান মাসটাকে কাজে লাগাতে বলা হয়েছে কোরআনে যেভাবে বলা হয়েছে আমরা সেভাবে কাজে লাগাই এভাবে আমরা প্রকৃত মমিন হয়ে উঠি ইমানের চর্চায় আমরা সফল মমিন হওয়ার একটা ওয়াদা করি আল্লাহ তালার পক্ষ থেকে সুসংবাদটা তিনি আল মমিনুন শুরুতে দিয়েছেন কাদ আফলাহ আল মমিনুন মমিনরা সফল কাম হয়েছে আসুন আমরা ইমানদার হই সফল মমিন হই আল্লাহ আমাদের ইমানকে আমাদের সুয়ামকে সবকিছুকে কবুল করুন আবারও আপনাদের সাথে দেখা হবে আরও কোনো আলোচনায় আজকের মতো এখানেই শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু